রয়েছে এই হাদিসটি এবং বোখারি রহমাতুল্লাহ আলাই নিজ সহি গ্রন্থে উল্লেখ করেছেন হাদিস নাম্বার দেখতে পারা যায় এক হাজার নশো তেইশ এই হাদিসের মধ্যে কতকগুলি উপদেশ রয়েছে সেই উপদেশগুলির মধ্যে থেকে কয়েকটি উপদেশ আপনাদের সামনে উপস্থাপন করার নিয়াত করেছি এক নম্বর উপদেশ হচ্ছে এই যে এই হাদিসটির দ্বারা প্রমাণিত হয় যে ভোর রাতে ফজরের আভা প্রকাশ হওয়ার পূর্বে সাহারি পানাহার করার প্রতি উৎসাহ প্রদান করা হয়েছে প্রকৃত ইসলাম ধর্মে অর্থাৎ রমজান মাসে যে আমরা রোজা রাখব এই রোজাটি যেন ভালোভাবে আমরা রাখতে পারি তার জন্য প্রকৃত ইসলাম ধর্ম থেকে এই উপদেশটি আমরা পেলাম যে ভোর রাতে ফজরের আভা প্রকাশ হওয়ার পূর্বেই আমরা কিছু পানাহার করব আমরা কিছু ভক্ষণ করব খাদ্যদ্রব্য বা পানীয় দ্রব্য আমরা কিছু গ্রহণ করব এটি হচ্ছে এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় হচ্ছে এই যে প্রকৃত ইসলামের শিক্ষা মোতাবেক রোজা রাখার জন্য সাহারি পানাহার করার বিধান এসেছে কল্যাণ লাভের উদ্দেশ্যে এই হাদিসের মধ্যে তিন নম্বর উপদেশ এটা পাওয়া যায় যে সাহারি পানাহার করার মাধ্যমে বরকত বা কল্যাণ লাভ করার লক্ষণ হলো এই যে সাহারি পানাহার করার দ্বারা রোজাদার ব্যক্তি শক্তি লাভ করে শারীরিক শক্তি এবং মানসিক শক্তি তার মধ্যে তৎপরতা আসে এবং তার পক্ষে রোজা রাখা সহজ হয়ে যায় অলসতা দূর হয়ে যায় এগুলো হচ্ছে কল্যাণ বা মঙ্গল বা বরকতের লক্ষণ চার নম্বর উপদেশ হলো এই যে সাহারি পানাহার করার জন্য খুব বেশি সরঞ্জাম না করাই উত্তম কেন যে বেশি খেলে মানুষের শরীর অসুস্থ হয়ে পড়ে বেশি খেলে মানুষের মধ্যে অলসতা বিরাজ করে বেশি খেলে মানুষের মধ্যে থেকে আবার তৎপরতা দূর হয়ে যায় বেশি খেলে শরীর অসুস্থ হবে এবং শরীর অসুস্থ হলে আবার টাকা পয়সা খরচ হবে আর মনের মধ্যে কষ্ট দেখা দিবে এই জন্য অল্প খাওয়াই ভালো বেশি খাওয়াটা খুব ভালো অভ্যাস নয় আর মানুষের মান মর্যাদা বেশি খাওয়ার কারণে হয় না মানুষের মান মর্যাদা তার কর্মের কারণে এবং উচ্চ ধরনের চিন্তাধারার কারণে হয়ে থাকে তো তাই আমরা আল্লাহর রাসুলের উপদেশের উপরে আমল করব আর রোজা রাখার জন্য শুভ সাদেক হওয়ার পূর্বে বা ফজরের আভা প্রকাশ হওয়ার পূর্বেই আমরা সাহারি খেয়ে ফেলব অনেক ভাই বোনকে দেখা যায় যে ফজর হয়ে গেছে আজান হয়ে গেছে সূর্য উঠতে হয়তো পাঁচ দশ মিনিট বাকি আছে আর ওই সময় সাহারি খাচ্ছে তো এইভাবে রোজা হবে না আল্লাহ তবারকাত আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আমরা যেন সঠিক পন্থায় সাহারি খাই আর আমরা রোজা রাখার জন্য সাহারি সঠিক পন্থায় যেন পানাহার করি আর আমাদের রোজা নামাজ দুয়া যেন আল্লাহ তালা কবুল করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু